بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে والعاديات ضبحا শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজি فالموريات قدحا যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে فالمغيرات صبحا যারা অভিযান করে প্রভাতকালে এবং সেই সময় ধুলি উৎক্ষিপ্ত করে অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে মানুষ অবশ্যই তাহার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ وإنه على ذلك لشهيد এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত وإنه لحب الخير لشديد এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল أفلا يعلم إذا بعثر ما في القبور তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে সেই দিন উহাদের কি ঘটিবে উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত